এসনের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাটি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসনের ঝান্ডা এসো ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাটি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি যে পর্দাতে আসবে আলো সে পর দড়ি যে পর্দাতে আসবে আলো সে পর দড়ি ধরি ন্যায়ের ঝান্ডা এসো ন্যায়ের হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাটটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসো ন্যায়ের দিনের পথের মশালটাকে করছে যারা সাথী নিমেষেতে কেটেছে ঘোর কাটছে আধার রাতি দিনের পথের মশালটাকে করছে যারা সাথী কেটেছে ঘোর কাটছে আধার রাতি এসো সেই পথেরই পথিক হয়ে মিথ্যাটাকে মারি সেই পথেরই পথিক হয়ে মিশনের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো আটটি মাটিন ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসো ঝান্ডা এই পৃথিবীর মালিক যিনি আল্লাহ মহিয়ান কেমনে ভুলে থাকতে পারি তারই গুণগান এই পৃথিবীর মালিক যিনি আল্লাহ মহিয়ান কেমনে ভুলে থাকতে পারি তারই গুণগান আল্লাহ ছাড়া রাসুল ছাড়া করছে আসল শত্রুরা আল্লাহ ছাড়া রাসুল ছাড়া করছে মোদের যারা তারা তো নয় বন্ধু মোদের আসল শত্রুরা বোকা হয়ে থাকবো না আর ওদের ধোকায় পড়ি বোকা হয়ে থাকবো না আর ওদের ধোকায় পড়ি ন্যায় ঝান্ডা এসো ন্যায় ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাটটি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস করি এসো ন্যায় ঝান্ডা এসো ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাটটি মাটিম ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি যে পর্দাতে আসবে আলো সে পথ সবে ধরি যে পর্দাতে এসো নেয় ঠান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাটটি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসো নেয় ঠান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাটটি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ি এসো নেয় ঠান্ডা হাতে করি এসো হাট্টি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস করি এসো ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাট্টি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস করি এসো ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে জীবনটাকে গড়ি এসো হাট্টি মাটি ছেড়ে দিয়ে কোরআন হাদিস করি এসো ন্যায়ের ঝান্ডা www.onibus.in